ওরহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন রব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজ চতুর্থ সাবান আজ আমাদের সকলের প্রিয় মাওলা হজরত আবুল ফজলের আব্বাস আলাহিসাল্লামের জন্মদিন তাই এই শুভ জন্মদিবস উপলক্ষে আগে আমি আপনাদের সকলের খেদমাতে মোবারকবাদ জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আল্লাহ রব্বুল আলমিন বাবুল হাওয়ায়েজ বাবুল মুরাদ মাওলা আবুল ফজল আব্বাস আলাইসালামের এই জন্মদিবস উপলক্ষে আমারও আপনার বা আপনাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক আল্লাহ রব্বুল আলমিন তার এই নেক সালহ বান্দার সাতকায় আমাদের সকলকে নেক সালে হওয়ার তৌফিক দান করুক মাওলা আবুল ফজল আব্বাস ওনার নাম হচ্ছে আব্বাস ইবনে আলী ইবনে আবি তালিব হজরত আলী আলাইসালামের সন্তান ছিলেন তবে ওনার মা ছিল ফাতেমা ফাতেমায় কেলাইবিয়া উম্মুল বানিন নামে উনি বিখ্যাত হজরত আলীও উম্মুল বানিনের চারটে ছেলে ছিল অর্থাৎ হজরত আব্বাস আলাহ ইসলাম এবং ওনার আরও তিনজন ভাই ছিলেন যারা কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন তো হজরত আব্বাস আলাহ ইসলাম উনি নিজের বাহাদুরি বা নিজের নেকির জন্যে বড় সুনামে বিখ্যাত ছিলেন আবুল ফসল ওনার বিখ্যাত লাকাব ওনার নামের আগে সবসময় আবুল ফজল বলা হয় আবুল ফজল অর্থাৎ সমস্ত ফজিলাতের পিতা হজরত আলী আলাইসালামের সন্তান উনি ইমাম ছিলেন না কোনো কিন্তু আল্লাহর এমন ওলি ছিলেন নিজের নেকির মাধ্যমে উনি একটা বড় অন্যতম বা আল্লাহর নিকটতম স্থান পেয়েছিলেন তাই এনাদেরকে তালিউল মাসুম বলা হয় অর্থাৎ মাসুমের পরে যে স্থান সেই স্থানে ওনারা ছিলেন তাই মাওলা আবুল ফাজল আব্বাস আলাহিসাল্লামের বিখ্যাত যে পদবী সেটা হচ্ছে আলমদার সাহেব রায়া মানে ইসলামিক পরচাম বা ইসলামের যে আলম সর্বপ্রথম মুসাইয়েব ইবনে ওমায়ের ওনাকে দেওয়া হয়েছিল তারপরে জানাবে জাফর তৈয়ারকে দেওয়া হয়েছিল তারপরে মাওলা আলী আলাইসালামকে দেওয়া হয়েছিল তারপরে ওই আব্বাস পে ওই আলম পেয়েছিলেন হজরত আব্বাস আলাইসালাম কারবালার ময়দানে ইসলামের পতাকা যার হাতে ছিল তিনি ছিলেন হজরত আলাই আব্বাস আলাইসালাম আর এই আব্বাস আলাইসালামের আলমকে আজ পুরো বিশ্বে সম্মানের নজরে দেখা হয় কোনো এক দেশের পতাকা অন্য আরেক দেশে স্বাধীনভাবে লাগানো যায় না শুধু সেই দেশের সরকারি সংস্থায় ওগুলো লাগানো হয় কিন্তু মাওলা আব্বাস আলাইসালামের আলম একটা এমন সম্মানিত আলম এই বিশ্বে যে পুরো বিশ্বের সমস্ত দেশে সমস্ত শহরে লাগানো হয় আর সবাই ওনার ওই আলমকে শ্রদ্ধার নজরে দেখে কেননা এটা ছিল শান্তির পতাকা শান্তির আলম শান্তির সংকেত তাই সবাই শান্তি চায় সবাই ওই আলমের শ্রদ্ধা করে তো হজরত আলম আব্বাস আলমদার ওই জন্যে উনি বিখ্যাত আবুল ফজল ওনার বিখ্যাত কুনিয়াদ বলুন লাকাব বলুন আর কামারে বানি হাসিম মানে বানি হাসিমের চাঁদ উনি দেখতে সত্যি চাঁদের মতো ছিলেন মানে ওনাকে দেখে লোক অবাক হয়ে তাকাতো এত সুন্দর দেখতে ছিলেন তাই ওনাকে বানি হাসিমের চাঁদ বলা হতো ওনার যে রোব হায়বাত বা ওনার একটা প্রভাব ছিল সমাজের উপরে ছোট থেকে বড় সকলে ওনার সম্মান করত ওনাকে ভালোবাসত আদর বা স্নেহ বা শ্রদ্ধা নজরে ওনাকে দেখত তাই ওনার লাকাব হচ্ছে কামারে বানি হাসিম মানে বানি হাসিমের চাঁদ যাকে দেখে সবাই খুশি হতেন শান্তি পেতেন যেমন চাঁদের আলোয় সবাই শান্তি পায় ওইরূপ মাওলা আব্বাসকে দেখে সবাই শান্তি পেতেন বাবুল হাওয়ায়জ ওনার দ্বিতীয় লাকাব হচ্ছে বাবুল হাওয়ায়জ অর্থাৎ যে সকলের প্রয়োজনকে পুরো করেন এই লাকাব ওনার জীবনেও বড় অর্থ রাখত কেননা উনি যতদিন বেঁচে ছিলেন কেউ ওনার কাছে কোনো দাবি করে কোনো দিন নিরাশ হননি এমনকি অনেক অনেক সময় মাওলা আলীর দরবারে এসে অনেকেই চাইতে সাহস করতো না নিজের দাবি বা নিজের প্রয়োজনকে বলতে সাহস করতো না সরাসরি মাওলা আলী আলাইসালামকে কি মাওলা আলাইসলামের পরে ইমাম হাসান আলাইসালাম যখন দায়িত্ব পেয়েছিলেন তো ইমাম হাসান আলাইসলামের কাছেও অনেকে এসে নিজের প্রয়োজন বলতে সাহস পেত না জানি না উনি পুরো করবেন কি না আমার দাবিকে মেনে নেবেন কি না একটা মানে মনে ভয় থাকতো বা ইমাম হোসেন আলাইসালামের কাছে এসে অনেকেই সরাসরি নিজের দাবি বা নিজের প্রয়োজনকে রাখতে সাহস পেত না তো তারা সকলেই যেটা ইতিহাস লিখছে হজরত আলী আলাইসালামের সময় মাওলা আলী আসসালাম ছোট বারো থেকে চোদ্দো বছর ওনার বয়স ছিল ওনার ভাই হাসানের যুগে ওনার ভাই হোসেনের যুগে যখন কেউ এসে সংকোচ মনে করত সরাসরি নিজের প্রয়োজন বলতে পারতো না সে মাওলা আবুল ফজল আব্বাসকে নিজের জন্যে ওসিলা করত। আগে এসে মাওলা আব্বাসের কাছে সে বলতো যে মাওলা আপনি একটু সেফারিশ করে দিন আপনার সেফারিশ পেলে আপনার পিতা আমাকে নিরাশ করবেন না বা আপনার ভাই হাসান ও হোসাইন আমাদেরকে নিরাশ করবেন না আর মাওলা আব্বাস যদি একবার কারোর সম্পর্কে সুপারিশ করে দিতেন যে বাবা যান এনার এই প্রয়োজনকে আপনি পুরো করে দিন ইমাম নবীর দরবার থেকে এমনিও কেউ নিরাশ হয়ে যেত না তবে আব্বাসের ওসিলা বড় একটা অর্থ রাখত সুতরাং যে ও আব্বাসকে ওসিলা করত সে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে যেত যে আমি এখান থেকে নিরাশ যাব না খালি হাত যাব না আমার মনোকামনা আশা অবশ্যই পুরো হয়ে যাবে আব্বাস সেই ওসিলার নাম তাই এখনও মানে হজরত আব্বাস নিজের জীবনেও বাবুল হাওয়াইজ ছিলেন মানে অন্যদের প্রয়োজনকে পুরো করতেন ওসিলা হয়ে আর আজও ওনার শাহাদতের পরে কারবালার ঘটনার পরে আজ ওনার ওই দরবারকে মাওলা আবুল ফজর আব্বাসের রওজা রওজার দরজার ওপরে লেখা আছে দেখুন একবার বাবুল হাওয়াইজ যিনি আজ সকলের মনোকামনা আশাকে পুরো করছেন আমি বড় বড় ওয়াজির মিনিস্টার দেশের প্রেসিডেন্টকে ওই দরবারে যে নত হতে দেখেছি নিজের মনোকামনা আশা চাইতে দেখেছি আমার আহলে সুন্নাত ভাইদের মধ্যে অনেকেই মানে বড় বড় বিখ্যাত ব্যক্তি ওখানে যান আর ওখানে তারা মাওলা আবুল হর আব্বাসের সম্পর্কে হয়তো সেইভাবে জানকারি রাখেন না তাই ওনা ওনাকেও ইমাম বলে ডাকেন ইমাম আব্বাস মানে লিডার হিসাবে এটা আমার আহলে সুন্নত ভাইদের কথা বা যেটা আমি ওখানকার ওয়াজির মানে মিনিস্টারদের কাছেও শুনেছি ইমাম আব্বাস উনি ইমাম ছিলেন না কিন্তু সম্মানে ওনাকে ওই নামে ওখানে ডাকা হচ্ছে এটা তাদের ব্যাপার তবে আমরা মাওলা আব্বাসকে মাওলা আব্বাস এবং বাবুল হাওয়ায়েজ যিনি আমাদের প্রয়োজনকে আজও আল্লাহর কাছে ওসিলা হয়ে পুরো করছেন হজরত আব্বাসের দরওয়াজায় যে আজও কেউ নিরাশ হয়ে ফেরেনি তাই যখন সমস্ত দুনিয়া থেকে মানুষ নিরাশ হয়ে যায় এমন বহু ঘটনা দেখেছি বা শুনেছি প্রয়োজনে মানুষ কষ্ট সইতে না পেরে শেষে কোথায় যাচ্ছে মাওলা আবুল ফজল আব্বাসের দরবারে যে বলছে মাওলা সারা দুনিয়ায় চেষ্টা করেছি সমস্যার সমাধান হয়নি দুঃখ কষ্ট থেকে মুক্তি পাইনি মাওলা রোগের চিকিৎসা পাইনি এবার আপনার দরবারে এসেছি আশা রাখি আপনি নিরাশ করবেন না কারণ আপনার জীবনে আপনার থেকে কেউ নিরাশ হয়নি বড় আশা নিয়ে এসেছি সুতরাং ইতিহাস লিখছে সাইফায় অফা বলে বইটা আছে তাসকাতুল আব্বাস বলে বইটা আছে আর অনেক বইতে এই ঘটনা লেখা হয়েছে এক আরব গ্রামীণ ব্যক্তি নিজের এক হ্যান্ডিক্যাপ অপাহিজ অপঙ্গ ছেলেকে নিয়ে আসছে মাওলা আব্বাসের দরবারে ওনার রওজায় এটা কয়েক বছর আগের ঘটনা মানে সাধারণ জীবনের ঘটনা বা আমাদের জীবনের ঘটনা আসছে এসে নিজের ছেলেকে যে উঠে দাঁড়াতে পারতো না চলতে পারতো না নিজের ছেলেকে দড়ির সঙ্গে মাওলা আব্বাস আলাহিসাল্লামের সারি মানে ওনার কবরে যে জালি লাগানো আছে ওই কবরের জালির সঙ্গে বেঁধে দিয়েছে সারির সঙ্গে বেঁধে দিয়েছে বাঁধার পরে বাপ ফরিয়াদ করছে মাওলা আব্বাসের কাছে এ আকা মাওলা আবুল ফজল আব্বাস এক বাবা নিজের ছেলেকে এই অবস্থায় দেখে কত কষ্ট পাচ্ছে এটা মনে হয় আপনাকে বোঝানোর দরকার নেই আমি বড় আশা নিয়ে আপনার দরবারে এসেছি কোনো ডাক্তার এর চিকিৎসা করতে পারছে না সমস্ত ডাক্তার ফেল হয়ে গেছে মাওলা আমি জানি আপনি যদি চান আমার বাচ্চা সুস্থ হতে পারে আমার বাচ্চা পুনরায় নিজের পায়ে দাঁড়াতে পারে আমার বাচ্চা নিজে পায়ে হাঁটতে পারবে যদি আপনি চান সুতরাং সে কাঁদছিল আর ফরিয়াদ করছিল আর এই ঘটনার নিজের চোখে যিনি দেখছিলেন তিনি হচ্ছেন জনাব আব্দুর রাহিম সুস্তরি সুস্তরি ফ্যামিলি বিখ্যাত ফ্যামিলি বিশ্বে ওনাদের বড় নাম আছে ইতিহাস আছে সুতরাং ওই সুস্তরী সুস্তরী ফ্যামিলির পিতা ছিলেন বা গ্র্যান্ডফাদার যিনি ছিলেন আব্দুর রহিম সুস্তরী উনি বলছেন আমি নজফে ছিলাম আমার কিছু প্রয়োজন নিয়ে আমি মাওলার দরবারে গিয়েছিলাম হজরত আবুল ফদল আব্বাস আলাহ ইসলামের দরবারে গিয়েছিলাম এই আশা নিয়ে যে আমার মনোকামনা আশা উনিই পুরো করবেন উনিই অশিলা হয়ে আমার সমস্যার সমাধান করে দেবেন বা আমার মনোকামনা আশাকে পুরো করবেন সুতরাং আমি দুটি দাবি নিয়ে গেছিলাম আমি জিয়ারাত পড়ে জারির পাশে মানে রওজার ভেতরে এক কোনায় দেওয়ালের সঙ্গে বসে বা দাঁড়িয়ে কাঁদছিলাম আর নিজের মনের কথা মাওলা আব্বাস আলাইসালামকে বলছিলাম এমন সময় কি দেখলাম ওই বাচ্চা যাকে তার পিতা দড়ি বেঁধে সরিষকে বেঁধে দিয়েছিল হঠাৎ সে নিজে দাঁড়ালো আর দাঁড়িয়ে আগে পিছনে যাচ্ছে মানে চলছে সে বলছে চিৎকার করে বলছে মাওলা আব্বাস আমাকে শিফা দিয়েছেন মাওলা আব্বাস আমাকে সুস্থ করে দিয়েছেন মাওলা আব্বাস নিজের হাত আমার উপরে রেখেছেন আমি ভালো হয়ে গেছি আমি এখন দাঁড়াতে পারি আমি এখন চলতে পারি আর তার বাবা সঙ্গে সঙ্গে নিজের বাচ্চাকে কলের সঙ্গে জড়িয়ে নিয়ে বড় কান্নাকাটি করছে আর এই খবর সঙ্গে সঙ্গে পুরো হারামে পুরো রওজার মধ্যে ছড়িয়ে গেছে এবার চারিদিক থেকে পাবলিক ছুটে আসতে সবাই তাকে চুম্বন করছে যে মাওলা আব্বাস একে স্পর্শ করেছেন মাওলা আব্বাস একে শেফাদান দিয়েছেন মাওলা আব্বাস একে সুস্থ করে দিয়েছেন সবাই তাকে চুম্বন করছে কোলে নিচ্ছে আদর করছে মানে সে ঘটনা একটা আবেগ যে ছিল একটা যে আস্থা একটা ভালোবাসা এই দৃশ্য দেখে তখন আব্দুর রহিম তুস্তরি সাহেব বা সুস্তরি সাহেব উনি বলছেন আমি যখন এই দৃশ্য দেখলাম তখন আমি নিজের মনে মনে মাওলা আব্বাসকে ডাকলাম আর বললাম মাওলা এই গ্রামের মানুষ সে আপনার সম্পর্কে হয়তো ওই মারেফাত রাখে না যে মারেফাত শিক্ষিত জ্ঞানী ব্যক্তিরা রাখেন আমি যে মারফাত রাখি নজফের বড় আলিম ছিলেন ইনি সুতরাং নিজের জ্ঞানের উপরে বিশ্বাস করে বা নিজের বিশ্বাসের ওপরে আস্থা রেখে উনি এইভাবে একটা মানে মনে মনে ফরিয়াদ করলেন মাওলা আব্বাসের কাছে যে আয় মাওলা আব্বাস একজন সাধারণ মানুষ গ্রামের মানুষ যে হয়তো অত মারফাত রাখেন আপনার বা আপনার মর্যাদা কি আল্লাহ নজরে সে হয়তো জানে না তবুও সে বিশ্বাসের সঙ্গে আরবার দরবারে এসেছে আর আপনি তার কথা শুনে তার ফরিয়াদ শুনে তার বাচ্চাকে শেফা দিয়ে দিয়েছেন আর আমি আপনার দরবারে এত যত্ন আদরের সহ এসেছি এত মানে আন্তরিকতার সঙ্গে এসেছি আর আপনার জিয়ারাত করার পরে আপনার কাছে আমি ফরিয়াদ করছি আর আপনি আমার ফরিয়াদ শুনছেন না তো মাওলা যদি আজ আমার মনোকামনা আশা পুরো না হয় তো আমি আজকের পরে আর আপনার জিয়ারাত করতে কখনো আসবো না এই যে উনি ভুল করেছেন এভাবে কখনো বলতে নেই আসাদ অন্য তাসমু সালাম তরুদ্দুল জবাব আমি সাক্ষী দিচ্ছি এটা আমরা জেরাতে পড়ি আপনারা সালাম শুনেন তার উত্তর দেন শহীদ মরে না কোরআন বলছে ওলা তাহসাবান্নাল্লাযীনা কতিলু ফি সাবিলিল্লাহি যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে মৃত বলো না তারা বেঁচে আছে আল্লাহর তরফ থেকে রুজি পাচ্ছে আর রুজি কারা খায় যারা বেঁচে থাকে কিল্লা তা সরুন কোরআনের দ্বিতীয় আয়তে বলছে শহীদদেরকে তোমরা মৃত মনে করো না তাদের জীবনীকে বোঝার শক্তি তোমাদের নেই সুতরাং ইনি আব্দুর রহিম সুস্তরী সাহেব উনি বললেন মাওলা আমার মনোকামনা আসা যদি পুরো না হয় তো আমি যাচ্ছি এই বেদনা এই মনের কষ্ট নিয়ে ফিরে যাচ্ছি আমি আর কখনো আপনার জিয়ারত করতে আসবো না এই বলে উনি চলে গেছেন চিন্তা করুন ওদিকে নজাফে পৌঁছেছেন ভোরের সময় বাড়ি পৌঁছেছেন বাড়ি যেয়ে নিজের কাপড় চেঞ্জ করে আরাম করতে যাচ্ছিলেন এমন সময় কেউ এসে দরজায় ঘা দিচ্ছে দরজা খুললেন দেখছেন কি ওই যুগের বিখ্যাত মোস্তাহিদ শেখ মুর্তজা আনসারি জানার দরবারে সবাই যেতেন শিক্ষালাভ করতে বা প্রয়োজন হিসেবে সবাই ওনার কাছে যেতেন আজ মোর্তজা আনসারি সাহেব উনি নিজে এসেছেন এই ব্যক্তির দরবারে এই আব্দুর রহিম সুস্তরির বাসায় এসে সালাম করলেন উনি আশ্চর্যমূলক নজরে দেখছেন অবাক হয়ে দেখছেন হুসুর আমাকে ডেকে নিতেন আমি আপনার দরবার চলে আসতাম আমি আপনার দরবারে হাজির হতে যেতাম আপনি অন্য কাউকে নিজের খাদিমকে গোলামকে পাঠিয়ে দিতেন উনি বললেন না আমাকে কেউ দায়িত্ব দিয়ে পাঠিয়েছে এই নাও দুটো এই বলে দুটো থলি দিলেন ওই দুই থলির মধ্যে পয়সা ছিল আর কি বললেন শেখ মুর্তজা আনসারি সেই যুগের সর্বশ্রেষ্ঠ মোস্তাহিদ উনি বললেন এক থলিতে যা পয়সা আছে তোমার ঘরের জন্য যথেষ্ট তুমি একটা নিজের বাড়ি চেয়েছিলে মাওলা আব্বাসের কাছে সুতরাং এক থলির পয়সা দিয়ে বাড়ি কেনো আর আরেকটা তোমার মনের আশা বা কামনা তুমি হজ করতে চাও সুতরাং আরেক থলিতে যা পয়সা আছে তোমার হজে যাওয়ার জন্য যথেষ্ট যখন এই বলে পয়সা দিয়ে চলে গেলেন তখন ওই ব্যক্তি শেখ আব্দুর রহিম তুস্তরি উনি কাঁদছেন ঘরে বসে আমি এ কী ভুল কাজ করে এসেছি আমার মাওলার দরবারে আমি কেন ওনাকে বলে এসেছি যে আমি কখন আপনার দরবারে জিয়ারত করতে আসবো না মনের দুঃখে মনের কষ্টে আমি এমন কথা কেন বলেছিলাম আমার মাওলা গায়েবের খবর রাখেন আমি ছাড়া আমার এই প্রয়োজনকে কেউ জানে না আমি কারোর সঙ্গে শেয়ার করিনি কারোর সঙ্গে কখনো বলিনি যে আমি কী কষ্টে আছি কেননা ওলমা আহলে এলেম ওনারা নিজের আত্মসম্মানের রক্ষার জন্য ওনারা সকলের সামনে বলতে পারেন না সুতরাং উনি মনে মনে শুধু আব্বাস আল্লাহ ইসলামকে বলেছিলেন মাওলা আব্বাস আমার ঘর নেই আমি ভাড়ার বাড়িতে বাস করছি মাওলা আমার একটা বাড়ির ব্যবস্থা করে দিন আল্লাহ মাওলা আব্বাসের সাদকায় আমাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক যাদের কাছে নিজের বাড়ি নেই আল্লাহ তাদেরকে নিজের বাড়ি দান করুক বা যারা হজে যাওয়ার ইচ্ছা আছে রাখে বা আল্লাহ তাদের মনোকামনা আশাকে পুরো করুক কি করে শুনে নিলেন কি করে শেখ মর্তজা আনসারি জানলেন যে আমার বাড়ি নেই সুতরাং বাড়ির জন্য পয়সা দিয়ে গেলেন আমি হজে যেতে চাই এক আশা কেউ জানতো না কাউর সঙ্গে আমি উল্লেখ করিনি আমি গরিব ছিলাম দরিদ্র ছিলাম আল্লাহর কাছে কাত্তা ফরিয়াদ করতে আল্লাহ আমাকে তৌফিক দান করো অর্থ দাও আমি যেন হজে যেতে পারি যে কেবলার দিকে কাবার দিকে ফিরে নামাজ পড়ছে আমি সেই কাবার একবার জিয়ারাত করতে চাই কিন্তু আমার মনের আশা আমি কখনো কারোর সঙ্গে বলিনি মাওলা আব্বাসের সঙ্গে বলেছিলাম আর উনি যে পয়সা পাঠিয়েছেন ওই নাম নিয়েই পাঠিয়েছেন ওই নাম করেই পাঠিয়েছেন যে একটা পয়সা দিয়ে তুমি নিজের ঘর কেনো আর একটা পয়সা দিয়ে হজে যাও তাহলে চিন্তা করুন মাওলা আবুল ফজল আব্বাস আজও নিজের মাননেওয়ালা চাহনেওয়ালাদের ফরিয়াদ শুনছেন তাই বলা হয়েছে যখন বিপদে পড়বে অনেক আরেফিনরা বলেছেন এমাম নবীরা অনেক কিছু তালিম দিয়েছেন আমাদেরকে বিশেষ করে এমামে জাফর সাদিক আলাহ ইসলাম এমামে রেজা আলাহ ইসলাম বা এমামে নকি আলাহ ইসলাম অনেক কিছু দিয়েছেন তাই বলা বলা হয়েছে যখন তুমি বিশেষ প্রয়োজনে পড়বে বা যদি কোনো কষ্টে থাকো দুঃখে থাকো যদি তার কোনো সমাধান না পাও তখন মাওলা আব্বাসের কাছে ফরিয়াদ করো রাতের অন্ধকারে যদি বৃহস্পতিবারের রাত হয় তো খুব ভালো মানে বৃহস্পতিবারের দিনগত শুক্রবারের রাত সবে জুম্মা যাকে বলা হয় রাতের অন্ধকারে দোরেকাত নামাজ পড়ো আর ওই নামাজের সবাব মাওলা আব্বাসকে উপহার দাও হাদিয়া করো তারপরে একশো তেত্রিশ বার আব্বাস নামের সংখ্যা হচ্ছে একশো তেত্রিশ তারপরে একশো তেত্রিশ বার এই ইস্তেগাসা করো বা এইভাবে ইস্তেগাসা করো ফরিয়াদ ইস্তেগাসা মানে ফরিয়াদ করো ইহা কাশফল কর বে আনওয়াজিল হোসেন ইকশিফ কর বি বেহাক আল হোসেন আপনারা জানেন যতক্ষণ মাওলা আব্বাস বেঁচে ছিলেন ইমাম হোসেন আলাইসালাম কারবালার ময়দানে কোনো প্রকারের দুঃখ পাননি বা মানে দুর্বল হননি কিন্তু আব্বাস যখন শহীদ হয়ে গিয়েছিলেন তখন ইমাম হোসেন কী বলেছিলেন আল আন ইনকাসার জাহরি এবারে আমার কোমর ভেঙে গেছে দুশ্মানরা আমার কোমর ভেঙে দিয়েছে তো আব্বাস থাকতে বড় মনে বল ছিল তাই এই ইস্তেকাসায় বলা হচ্ছে ইয়াকাশেফ করবে কারবে অজিল হোসেন এ হোসেনের চেহারা থেকে সমস্ত প্রকারের দুঃখ কষ্টকে নিবারণ নিবারণকারী এ আব্বাস ইকশিফ কারবি বেহাক্কি আকিকাল হোসেন নিজের ভাই হোসেনের ভালোবাসায় মহব্বতে আমাকে এই কষ্ট থেকে মুক্তি দান করো মা মুক্তি দান করুন ওখানে নিজের কষ্টকে স্মরণ করুন যে কষ্টের মধ্যে আছেন যে দুঃখের মধ্যে আছেন এইভাবে ইস্তেকাসা করে দেখুন আশা রাখি আপনিও নিরাশ হবেন না মাওলা আব্বুল আব্বাস কখনো কাউকে নিরাশ করেননি যদি আমাদের শারীরিক বা আন্তরিক পবিত্রতা থাকে আমরা যদি হারাম বা নাজিস না খাই তো আমাদের ভাষার বা মুখ থেকে এই যে ইস্তেকাসা বাহির হবে ইনশাআল্লাহ মাওলার দরবারে অবশ্যই কবুল হবে আর আমরাও যেমন সবাই বাবুল হাওয়াজ মৌলা আবুল হর আব্বাসের দরবার থেকে লাভবান হচ্ছেন বা নিজের সমস্যার সমাধান পাচ্ছেন আমরাও নিজের সমস্যার সমাধান পাব তো বাবুল হাওয়াজ মাওলা আবুল ফাদর আব্বাসের বিখ্যাত লাকাব তারপরে সাক্তা মানে পানি পান করা করিয়েছিলেন কারবালার ময়দানে উনি তারেক লিখছে ওনাকেই পুরো দায়িত্ব দেওয়া হয়েছিল সুতরাং যতক্ষণ এজিদি লস্করের তরফ থেকে চূড়ান্তভাবে পাবন্দি না লাগানো হয়েছিল উনি সমস্ত হোসাইনি সৈনিকের জন্য পানির ব্যবস্থা উনি করছিলেন আর সাক্কা বিশেষ করে জানাবে সকিনা ওনাকে পানি আনতে বলেছিলেন বলে ওনাকে সাক্কায় সকিনা বলা হয় তৈয়ার ওনার বিখ্যাত লাকাব জানাবে জাফর তৈয়ার যিনি নিজের ডানা হারিয়েছিলেন মানে নিজের দুই হাত কাটিয়েছিলেন যুদ্ধের ময়দানে তাই নবী বলেছিলেন আল্লাহ জাফর তৈয়ারকে ডানা দান করবে যে হেসতে উড়ে বেড়াবে ওইরূপ মাওলা আবুল হাদের আব্বাস আলাইসালামের সম্পর্কে ইমামে জাফর সাদিক আলাইসাল্লাম বলছেন যে সমস্ত শহীদরা গর্ব করবে হজরত আব্বাস আলাইসাল্লামের কে দেখে আল্লাহ ওনাকে এমন ডানা দান করবে ইমাম সাইনুল আবদুল্লাহাম বলছেন ইন্নাল আব্বাস ইন্দাল্লাহ ইন্নাল আবুল ফজল আব্বাস ইন্দাল্লাহ তাবারক আলা মঞ্জেলা ইয়াকবেত আলাইহা জমি ও শহদা ইয়মুল কয়ামা মাওলা আব্বাস আমার চাচা আব্বাস আল্লাহর নিকটে এমন একটা গর্বিত স্থান রাখেন মানে সম্মানিত স্থান রাখেন যেটাকে দেখে সমস্ত শহীদরা মানে আশা করবে যে যদি এই স্থান আমরা পেতাম আর এমামে জাফর সাদ আলাইসালাম বলছেন কানা আম্মি আল আব্বাস ইবনে আলী না ফিজুল বাসিরা আমার চাচা আবুল ফজল আব্বাস উনি বড় দীর দৃষ্টি মানে দূরান্দেশ ছিলেন মানে সমস্ত প্রকারের হকিকাত জানতেন সোলবেল ইমান ইমানের মধ্যে পরিপূর্ণ ছিলেন জাহাদামা আখিল হোসেন ও আবলা বালান হাসানা নিজের ভাই হোসেনের সঙ্গে শত্রুর সঙ্গে হোসেনের সাথী হয়ে শত্রুর সঙ্গে যুদ্ধ করেছিলেন আর বড় কঠিন সময়কে বা সংকটের সম্মুখীন হয়েছিলেন ওয়ামাদা শাহিদান আর শহীদ এই দুনিয়া থেকে গিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন ওনাকে যে ওনার ওই দুই বাজু যে উনি কারবালার ময়দানে কাটিয়েছিলেন ওই দুই বাজুর পরিবর্তে এমন ডানা দান করবে যে ডানা মানে ওপরে ভরে উনি জান্নাতে উড়ে বেড়াবেন তাই ওনাকে দেখে সমস্ত শহীদরা গর্ব করবে যে আল্লাহ এত সম্মানিত স্থান ওনাকে দান করেছেন তো মৌল আবু আব্বাস আলাইসালামের পদবি হচ্ছে তৈয়ার বা আব্দুস সালেহ যেটা আমি জিয়ারাতে পড়লাম বা আপনারাও সবাই পড়েন মাউল আব্বাসের জিয়ার পড়ার সময় আসসালামু আলিক আইউল আব্দুস মনে রাখবেন এই যে আব্দুস সালেহ পদবি দেওয়া হয়েছে এটা বিশেষ মাউল আবুল আব্বাস আলাহিসাল্লামের জন্য আব্দে সালেহ হওয়া অত সহজ না আব্দ মানে খোদার সবচেয়ে নিকটতম প্রিয়তম বান্দা আসাদ আন্নাকা আব্দ হওয়া রসুলো নবীর জন্য আমরা যখন তাসাউদ পড়ি সাক্ষী দিই তখন কী বলি আসাদ আন্নাকা আব্দহু আপনি আল্লাহর নিকটতম বান্দা আগে আব্দহু বলা হয় পরে রসুল বলা হয় তাহলে আব্দ কত সম্মানিত স্থান যেটাকে আগে স্মরণ করা হয় আসাদ আন্নাকা আব্দহু আর রসুল সেই আব্দ সম্মান মালা আবুল আব্বাসকে দান করা আব্দুল আল্লাহর নেক বান্দা বলে হজরত আবুল ফজলিল আব্বাস নিজের জীবনে কখনো আল্লাহ রসুলের কোনো হুকুমের অমান্য করেননি আসাদ আন্নাকা قد ও و ও নাসারতা আল ইসলাম আপনি জেহাদ করেছেন ধৈর্য ধরেছেন মদত করেছেন ইসলামের আসাদ আন্নাকা এখানে হাদিসে বিভিন্ন প্রকার এভাবে উল্লেখ হয়েছে যে আমি সাক্ষী দিচ্ছি জেরাতেও এটা আপনারা পড়ে জেরাতে ওয়ারেসা বিভিন্ন জেরাতের পরে যে আবুল আব্বাসের জারাত পড়ায় ওখানেও আমরা সবাই এইভাবে বলি আশহাদু আন্নাকা কুন্তা মতি আন লে রসুলিল্লাহ ওয়ালে আবিক আলী ইবনে আবি তালিব ওয়ালে আকিক আল হাসান ওয়াল হুসাইন আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহর ইতাত করেছেন নবীর ইতাত করেছেন পিতা আলীর ইতাত করেছেন হাসান হুসাইনের ইতাত করেছেন হাসান হুসাইন ওনার ভাই ছিলেন কিন্তু উনি নিজে হাসান হুসাইনকে কখনো ভাইয়ের মতো মনে করেননি উনি সবসময় নিজের ভাইদেরকে আঁকা বলতেন মানে সর্দার আর আমি হচ্ছি গোলাম তাই ইমাম হোসেন আলি ইসলাম ওনার শেষ সময় যখন উনি তলোয়ারে তীর তলোয়ারে জখমি হয়ে পড়েছিলেন তখন ওনার কাছে একটাই দাবি করেছিলেন যে আমার ভাই আব্বা সারা জীবন তুমি আমাকে আঁকা বলে ডেকে এসেছো আঁকা বলে মেনে এসেছো কেন জানেন এই শিক্ষা ছিল ওনার মা উম্মুল বানিনের কেননা মা ফাতেমা জাহারা সালামুল্লাহ আলেহার ওয়াফাত বা শাহাদাতের পরে হজরত আলী আলাহ ইসলাম নিজেকে বড় একা মনে করছিলেন কেননা জীবনসাথী একটা মনে বড় বল হয় আর ফতেমার মতো জীবনসাথীকে হারানোর পরে মাওলা আলী আলাহ ইসলাম বড় দুঃখিত হয়েছিলেন তাই উনি নিজের ভাই বড় ভাই আকিলকে বললেন এই ভাই আকিল আমি এক বাহাদুর বংশের বাহাদুর মেয়েকে বিবাহ করতে চাই তখন আকিল আলাহ ইসলাম জানাবে আকিল জিজ্ঞাসা করলেন আয় আলী তুমি বাহাদুর বংশের বাহাদুর মেয়েকে কেন বিবাহ করতে চাও আমি তোমার জন্য সুন্দর থেকে সুন্দর রূপসী মেয়ে দেখছি বললেন না আমি বাহাদুর বংশের বাহাদুর কন্যাকে বিবাহ করতে চাই বাহাদুর এক নারীকে বিবাহ করতে চাই যার থেকে একটা বাহাদুর সন্তান আল্লাহ আমাকে দান করবে যে সন্তান কারবালার ময়দানে আমার হোসাইনের রক্ষা করবে দিনের রক্ষা করবে তখন ফাতেমায় ক্লাইবিয়া যেন উম্মুল বানিনের নাম আগে আসলো কেননা যেন উম্মুল বানিন যে বংশ থেকে সম্পর্কতেন ওই বংশ তখন নিজের বাহাদুরিতে সুজাতে বিখ্যাত ছিলেন সুতরাং হজরত আলী আলাহ ইসলাম যখন উম্মুল বানিনকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসলেন তো নিজের বাচ্চাদেরকে ডাকলেন হাসান হোসেনকে জাইন এবং কুলজমকে তোমাদের মাকে সালাম করো আজ থেকে ইনি তোমাদের রক্ষক বা তোমাদের খেয়াল রাখবেন উম্মল বানিন হাসান হোসেন ও জাইনাব কুলসুমকে পাশে পেয়ে গলায় জড়িয়ে ধরেছেন নতুন বিবাহ হয়ে এসেছেন গলায় জড়িয়ে ধরে কাঁদছেন আর কেঁদে বলছেন আয় আলী আয় আবুল হাসান আমাকে মা বলতে বলবেন না আমি এদের মা হয়ে আসেনি আমি এদের খাদেমা হয়ে এসেছি আমি এদের সেবিকা হয়ে এসেছি আল্লাহ আমাকে তৌফিক দান করুক আমি যেন আপনাদের সেবা করতে পারি বা এই বাচ্চাদের সেবা করে যেন আমার পরকালকে আমি উজ্জ্বল করতে পারি আমি এদের মা নয় আমি ফতেমার কানিজ ফতেমা আমার সই বা আমার বান্ধবী ছিল তার ওসিয়াতে আপনি আমাকে যখন বিবাহ করেছেন তো আমি আমার বান্ধবীর ছেলেদের সেবক হয়ে আসতে চাই থাকতে চাই সুতরাং হাসান হোসেনকেও উনি বললেন কেউ আমাকে মা বলে ডাকবে না আমাকে সবসময় নিজের খাদেমা সেবিকা মনে করবে আর বাড়ির সেবিকাকে বা খাদেমাকে তোমরা যে ভাষায় ডাকো সেই ভাষা আমাকে ডাকবে কিন্তু ওই বাড়িতে আপনারা জানেন সেবিকাদেরকেও বড় সম্মান দেওয়া হয়েছিল যারা ফিজা হাবসের বাদশাহ এথিওপিয়ার রাজার মেয়ে জানাবে ফিজ্জা এক হাবেশি নারী ছিলেন কিন্তু হাসান হোসেন মা বলে ডাকতেন সম্মান দিতেন বিরাট সম্মান দিতেন তো ওইরূপ হাসান হোসেন আল ইসলাম তো সম্মানের সঙ্গে ডাকতেন কিন্তু উম্মুল বানিন যখন মাওলা আবুল আব্বাসকে জন্ম দিয়েছিলেন তখন আব্বাসকে বলেছিলেন ছোট্ট বাল্যকাল থেকে যে আব্বাস আমি কিন্তু এই বাড়িতে একটা দাসী দাসীর রূপে সেবিকার রূপে আর তুমি আমার ছেলে সুতরাং দাসীর ছেলে গোলাম একজন সেবক একজন দাস তুমি তুমি যেন নিজেকে হাসান হুসাইনের সমান মনে করো না সমতুল্য করো না ওনাদেরকে সবসময় নিজের আঁকা মনে করবে নিজের সর্দার মনে করবে আর সেই হিসেবে এক গোলামকে যেভাবে সবসময় নতশির হয়ে থাকার দরকার গোলাম এক সেবককে এক খাদিমকে যেভাবে সবসময় কাতর হয়ে নত হয়ে থাকার দরকার ওইভাবে সম্মান করবে ওইভাবে কাতর হয়ে থাকবে তাই নিজের মায়ের দোয়া শিক্ষায় মাওলা আবুল আব্বাস হাসান হোসেনকে কখনো ভাই বলে ডাকতেন না সবসময় আঁকা বলে ডাকতেন সৈয়দি ও মাওলাই বলে ডাকতেন তাই ইমাম হোসেন আলাইসাল্লাম বলেছিলেন আয় আব্বাস আমার জীবনে বড় আশা যে তুমি একবার আমাকে ভাই বলে ডাকো সবসময় আঁকা বলে ডাকো কিন্তু আজ তোমার জীবনের শেষ সময় এসে গেছে আমার মনের আশা একটু পুরো করে দাও তাই আব্বাস আলাহ ইসলাম তখন জীবনে প্রথমবার ভাই বলে খোদা হাফিজ করেছিলেন এই ভাই আবা আবদুল্লাহ হুসাইন আমাকে বিদায় দিন আবার পরকালে আমাদের সাক্ষাৎ হবে তো মার আব্বাস আবদুসালেহ ছিলেন বড় আল্লাহর নেক বান্দা ছিলেন ওনার মাথায় সেজদার দাগ ছিল যে দাগকে দেখে সবাই বলতো পানি হাসিমের চাঁদকে যাতে নজর না লাগে তাই আল্লাহ টিকা লাগিয়েছে মানে ওই মাথার উপরে শেষদার দাগ হয়েছিল কালো দাগ তো ওটা আরও সুন্দর দেখাতো মাওলা আবুল ফজল আব্বাস আল্লাহ সালামের আহ বহু ফজিলাত মনে রাখবেন মাওলা আবুল ফজল আব্বাস যতদিন বেঁচেছিলেন ইসলামের রক্ষক হয়েছিলেন আপনারা জানেন ইতিহাস তুলে দেখুন এমামে হোসেন আলাইসালামকে যখন এজিদ চিঠি লিখেছিল নিজের গভর্নর অলিদের মাধ্যমে যে হয় হোসেনকে বায়াত করতে বলো আর নইলে হোসেনের মাথা কেটে নাও মাওলা আবুল ফজল আব্বাস পায়গাম শুনেছিলেন এইভাবে এজিদের হুকুম হয়েছে ইমাম হোসেন আল ইসলাম মসজিদ থেকে ফিরে আসলেন কেননা মসজিদে ওনাকে এই চিঠি দেওয়া হয়েছিল ফিরে আসছেন সন্ধ্যার সময় উনি অলিদ বিন আতাবার দরবারে যাচ্ছেন মাওলা আবুল আব্বাস জিজ্ঞাসা করলেন আকা আপনি কোথায় যাচ্ছেন অলিদ বিন আতাবার দরবারে যাচ্ছি আমার ডাক হয়েছে হাকিমে শামের চিঠি এসেছে এজিদের চিঠি এসেছে মাওলা আমি আপনাকে একা যেতে দেবো না শত্রুর সুযোগ খুঁজছে হয়তো আপনার উপর আক্রমণ করবে সুতরাং মাওলা আবুল ফদ আব্বাস জানাবে আলী আকবর বা আরও কিছু বাহাদুর যুবক সঙ্গে ছিল এমাম হোসেন আল ইসলাম দরবারে পৌঁছেছেন তবে দরবারের বাইরে মৌল আবুল আব্বাস আল্লাহ সাহেবকে বললেন আমাকে সে একা ডেকেছে সুতরাং উচিত নয় আমি একা ভেতরে যাচ্ছি যদি আমাকে উচ্চ স্বর দেখো আমার আওয়াজ যদি উঁচু হয়ে যায় তাহলে তোমরা ভেতরে আসবে আর নইলে ভেতরে আসবে না ইমাম হোসেন আল ইসলাম এই বলে মাওলা আবুল আব্বাসকে মাওলা আলী আকবর কিংবা অন্যদেরকে বাইরে দাঁড় করিয়ে ভেতরে গেছেন ওদিকে ওয়ালিদ বিন আতাবা এজিদের পায়গাম দিচ্ছে এজিদ বলছে হয় আপনি বায়াত করুন এজিদের আর নইলে সার কাটানোর জন্যে মাথা কাটানোর জন্যে শিরস্রা হওয়ার জন্যে তৈরি হয়ে যান ইমামে হোসেন আল ইসলাম বললেন আই অলিদ আমি এজিদের চিঠির উত্তর দেবো আমাকে সময় দাও আমি রাতের অন্ধকারে বায়াত করতে চাই না যদি বায়াত করতে হয় তো মসজিদে কালকে সকলের সামনে বায়াত করব রাতের অন্ধকারে কেন বায়াত করব আমি হকিকতকে সবাই জানাতে চাই আমি নবীর নাতি আলীর ছেলে আমি এইভাবে চুক্তি করে সন্ধি করতে পারি না এজিদের হাতে বায়াত করতে পারি না আরও অনেক কথা হয়েছে মরওয়ান ওখানে বসেছিল অলিদের কথা ওলিদ এই কথা শুনে আচ্ছা ঠিক আছে আপনি ফিরে যান কালকে কথা হবে তখন পাশে মরওয়ান বসেছিল মরওয়ান বলছে আয় ওলিদ যদি এখন হোসেন এখান থেকে চলে যান একবার তোমার হাত থেকে চলে না আর কোনো হোসেনকে হাতে করতে পারবে না হোসেনের সঙ্গে বড় শক্তি আছে যখন এই কথা মারওয়ান বলেছে তখন ইমাম হোসেন আল ইসলাম একবার উচ্চস্বরে বললেন ইয়াবনা জারকা তুই আমাকে মারবি তুই আমাকে ধমকে দিচ্ছিস এই আওয়াজ শুনে মাওলা আবুল ফজল আব্বাস নিজের সাথীদের নিয়ে ছুটে দরবারের ভেতরে প্রবেশ করছেন মাওলা হুকুম দিন তলোয়ার বাহির দিন মাওলা হুকুম দিন এখানেই সব শেষ হয়ে যাবে এরা আপনাকে দুর্বল মনে করছে চিন্তা করুন কারবালার ঘটনা আগেই হয়ে যেত কিন্তু এমাম হোসেন কখনো অশান্তি চাননি এমন সাল্লাম বললেন না ভাই আব্বাস এখন আমরা সেই স্থানে পৌঁছাইনি যে স্থানের আল্লাহর কাছে ওয়াদা আছে এটা কারবালা নয় এটা মদিনা আমরা নানার শহরে শান্তি চাই আজ আজও পর্যন্ত এখানে কেউ আমাদের থেকে কষ্ট পায়নি কাউকে আমরা কোনো প্রকারে আঘাত করেনি না ভাই ফিরে চলো সুতরাং মাওলা আবুল আব্বাস আলাইসালাম ফিরে আসলেন এইভাবে বহু স্থানে মাওলা আবুল ফজল আব্বাস নিজের আঁকা মাওলা হোসেনের ওইভাবে ইতাত করেছেন যেভাবে এক গোলাম নিজের আঁকার ইতাত করে সমস্ত প্রকারের শক্তি রাখার পরেও কিন্তু শক্তির প্রয়োগ করেননি যখন ফোরাত নদীর ধারে পায়রা লাগিয়ে দেওয়া হলো পানি বন্ধ করে দেওয়া হলো মাওলা আবু আব্বাস আলাইসলাম বললেন মাওলা আমাকে একবার অনুমতি দিন আপনি দেখুন আমি কি করে ফোরাত নদী খালি করে নিচ্ছি আপনারা জানছেন সিফিনের যুদ্ধে হজরত আলী আলাইসালাম নিজে ছিলেন আর মাওলা আবুল ফাজুল আব্বাস আলাহ ইসলামের বয়স ছিল সে সময় তেরো বছর যুদ্ধে সিপিনের তেরো বছরের ছেলে ওদিকে হাকিমে শামের তরফ থেকে ইবনে আসা নামক একজন বিখ্যাত পাহলওয়ান এসেছে এদিক থেকে মাওলা আলী আলাইসালাম নিজের ছেলে আব্বাসকে সাজিয়ে আরবি রুমাল পরিয়ে পাঠিয়েছেন যুদ্ধের ময়দানে এসেছেন আর ময়দানে যেয়ে উনি একটা রাজেশ পড়লেন যুদ্ধের যে রাজেশ পড়া হয় পড়ে আমন্ত্রণ জানে আসো কে এসো কে আসো কে আছো আমার বিরুদ্ধে লড়ার জন্যে এসো তখন হাকিমে শাম এজদিদের বাপ ইবনে সাসাকে পাঠাচ্ছে যাও তুমি যাও তখন ইবনে সাসা বলছে আপনি আমার সম্পর্কে জানেন না আরবে আমার একটা নাম আছে সুনাম আছে এক হাজারের জন্য আমি একা যথেষ্ট এক হাজার জন্য আমার সামনে টিকতে পারে না আর আপনি একটা ছেলের সামনে আমাকে পাঠাচ্ছেন এক যুবকের সামনে আমাকে পাঠাচ্ছেন এর জন্য আমার ছেলে যথেষ্ট আমার ছেলেকে আমি পাঠিয়ে দিচ্ছি আমার ছেলে ওর কাজ শেষ করে আসবে সুতরাং ইবনে সাসা নিজের এক ছেলেকে পাঠালো এক তলোয়ারের আঘাতে মাল আব্বাস তার কাজ শেষ করে দিলেন আবার অন্য আরেক ছেলেকে পাঠাচ্ছে তারও কাজ শেষ হয়ে গেছে এক এক করে তার সাতটি ছেলে ছিল সিফিনের ময়দানে তার সাতটি ছেলে যখন মারা গেল তখন সে অবাক হয়ে দেখছে এ কি এক বাহাদুর বাপের বাহাদুর ছেলেদেরকে এইভাবে শেষ করে দিচ্ছে এ কে সবাই ভাবছিল হজরত আলী আলাইসালাম কেন এত শক্তি তখন আলীর ছাড়া আর কারো ছিল না কিন্তু আলী আলাইসালাম ছিলেন আব্বাস আলাইসালাম ছিলেন এবারে রেগে ওই ইবনে আসা আসছে এমনি শাসা আসে এসে বলছে তুমি আমার ছেলেদেরকে মেরেছ এই বলে আক্রমণ করছে যত শক্তি ছিল প্রিয়োগ করেছে দু মিনিটের মধ্যে মৌলা আব্বাস আলাইসালাম ওই ইসলামের চরম শত্রু যে হাকিমের স্বামের হুকুমে হকের বিরুদ্ধে লড়তে এসেছিল তাকে জমিনে শুয়ে দিলেন এবার আব্বাস আলাহ ইসলামের নাম নিয়ে মাওলা আলী আলাইসালাম ডাকলেন আব্বাস ফিরে এসো যেই শুনেছে আব্বাস ফিরে এসো তখন সবাই ভাবছে যে আব্বাস তো এখনও ছোট আর আমরা ভাবছি এই জওয়ান এই যুবক হজরত আলী আলাহ ইসলাম ইনি তো আলী নন ইনি তো আব্বাস চিন্তা করুন দশ বারো বছর কি তেরো বছর বয়সে আব্বাস ওই শক্তির মালিক ছিলেন তাহলে কারবালায় কত শক্তিধারী হয়েছিলেন কিন্তু আব্বাস সবসময় নিজের আকার হুকুমের অপেক্ষায় থাকতেন যেভাবে আকার হুকুম হবে মাওলা হোসেন করবেন সেভাবে আমাকে চলতে হবে মতি আল্লাহ আমরে মাওলা একে বলা হয় এই ইমাম হোসেন আলাইসালাম যখন মদিনা থেকে ভ্রমণ করে মক্কায় পৌঁছেছিলেন আপনারা জানেন রজম মাসের আঠাশ তারিখে মদিনা ছেড়ে মক্কায় পৌঁছেছিলেন আর প্রায় ছ মাস মানে রজব আঠাশ রজবে রওনা হয়েছিলেন তিন সাবান ইমাম হোসেন আলাইসালাম মক্কায় পৌঁছেছিলেন তো সাবান রমজান সওয়াল জিকাদ জিলহিজ আট জিলহিজ পর্যন্ত পাঁচ মাস কিছুদিন ওখানে ছিলেন হজের সময় যখন ইমাম হোসেন আল ইসলামকে খবর দেওয়া হলো যে এজিদ ষড়যন্ত্র করে হাজির রূপে মানে এহরাম পরে আপনারা জানেন এহরাম পরার পরে নিজের সঙ্গে কোনো প্রকারের অস্ত্রপাতি রাখা গুণা মহাপাপ আর চুল পরিমাণে কাউকে আঘাত করা মানে কাফারা দিতে হয় আপনারা জানেন শরীরে যদি কোনো একটা পিঁপড়ে যদি এসে কামড়ায় তো পিঁপড়েকে মারার অনুমতি নেই আস্তে আস্তে ফেলে দিতে হবে এটা হজের এহরামের শান্তি বজায় রাখার জন্য চিন্তা করুন তো যে পবিত্র কাবা ঘরে শুধু দুই পোশাকে যেতে বলা হয়েছে একটা লুঙ্গি মানে একটা চাদরের মতো সাদা লুঙ্গি পরতে হবে আর একটা চাদর গায়ে দিতে হবে এছাড়া কোনো সেলাই করা পোশাক বৈধ নয় চিন্তা করুন কত শান্তির স্থান সেখানে কেউ যেন কারোর থেকে আঘাত না পায় ক্ষতিগ্রস্ত না হয় এইভাবে হজে যাওয়ার হুকুম দেওয়া হয়েছে আর সেই কাবা ঘরে কাবা ঘরের পবিত্রতাকে নষ্ট করার জন্য যখন এজি সংবাদ পেয়েছে যে ইমাম হোসেন আল ইসলাম হজে এসেছেন সুতরাং হজের হজের সিজনে যদি ওনাকে এইভাবে ছেড়ে দেওয়া হয় তো পুরো বিশ্বের লোককে উনি বুঝিয়ে নিজের ফরে বা নিজের পক্ষে করে নেবেন আমার রাজিত্ব শেষ হয়ে যাবে আমাকে কেউ মেনে নেবে না সুতরাং ষড়যন্ত্র করে ওখানে হাজিদের পোশাকে হত্যাকারীদের পাঠিয়েছিল এজিদ রবায়াত দিচ্ছে প্রায় তিনশোর বেশি হাজিরা এসেছিল এমাম হোসেন আলাহ ইসলামকে কাবা ঘরের মধ্যে মারার জন্য এমাম হোসেন আলাহ ইসলাম যখন এই খবর পেলেন যে এজিদি সৈনিকরা এসেছে পবিত্র কাবা ঘরে ওনাকে হত্যা করবে বলে বা পবিত্র কাবা ঘরের সম্মানকে নষ্ট করার জন্যে সুতরাং উনি নিজের সাথীদেরকে ডাকলেন তখন উনি ইয়মুত্তারবিয়াহ যাকে বলা হয় আট জিলেজ্জা পবিত্র কাবা ঘর থেকে এহরাম বেদে আপনারা জানেন ওই দিনে মুসলমানেরা মেনার ময়দানের দিকে যান তারপরে ওখান থেকে আরাফাতের ময়দানে আসেন আবার অনেকেই আট তারিখের রাত্রে গেলে নয় তারিখের সকালবেলা এহরাম বেদে সিদে আরাফাতের ময়দানে যান এটা সন্নত আগে মেনার ময়দানে যাওয়া যদি কেউ না যায় কোনো অসুবিধে নেই তবে ইমাম হোসেন আলাইসালাম ওই আট জিলেজ্জা নিজের সাথীদেরকে ডেকে বললেন মাওলা আব্বাস আব্বাসও ছিলেন সবাইকে বললেন দেখো এইভাবে এজিদ ষড়যন্ত্র করেছে আর আমাকে মারার জন্যে এই পবিত্র কাবাঘরের মধ্যে কাবাঘরের সম্মানকে নষ্ট করবে আর এখানে রক্তপাত হবে আমি কখনো এই কাবাঘরের সম্মানকে আঘাত করতে দেবো না সুতরাং চলো আমরা হারাম থেকে বাইরে চলে যাই মানে কাবা ঘরের এরিয়া থেকে বাইরে চলে যাই যদি শত্রুরা আক্রমণ করে তো কাবা ঘরের সম্মান যেন আঘাত না পায় এখানে যেন শান্তির ভঙ্গ না হয় সুতরাং এমামে হোসেন আলাইসালাম নিজের সাথীদেরকে বললেন চলো আমরা হারামের বাইরে চলে যাই ওয়াদিয়া মাহসার চলে গিয়েছিলেন তো চলে যাওয়ার আগে তখন মাওলা আব্বাস এই ওনার জীবনের হিস্ট্রির একটা বিশেষ ঘটনা হয়তো আপনারা কখনো শুনেননি শুনুন মাওলা আবুল আব্বাস আলাহ ইসলাম ওখানে বললেন মাওলা আমি বেঁচে থাকতে আমি দেখতে চাই কে আপনার উপরে আঘাত করবে কে আক্রমণ করবে আব্বাস বেঁচে আছে আব্বাস বেঁচে থাকতে কারোর সাহস নেই আপনার চুল পরিমাণে ক্ষতি করার তখন ইমাম সাল্লাহ ইসলাম বললেন ভাই আব্বাস আমি জানি তুমি বেঁচে থাকতে কেউ আমার উপরে আঘাত করতে পারবে না আক্রমণ করতে পারবে না কিন্তু পবিত্র কাবাঘরের সম্মানকে তারা নষ্ট করতে পারে এখানে বিশৃঙ্খলা বা অশান্তির সৃষ্টি হতে পারে আর আমি এটা চাই না তখন মাওলা আব্বাস আলাম বললেন মাওলা তাহলে আমাকে একটু অনুমতি দিন আমি এখানে এই হাজিদের সঙ্গে বা কাতিল বা হত্যাকারীরা যারা হাজির রূপে এসেছে আমি এদের সঙ্গে কিছু কথা বলতে চাই এতমামে হুজ্জত করে যেতে চাই এইভাবে চুপচাপ যেতে চাই না এমাম হোসেন আলাইসালাম অনুমতি দিলেন ইমাম হোসেন আলাইসালাম জানতেন আবদুসালেহ আব্বাস বড় জ্ঞানী ধৈর্যশাল ধৈর্যশীল ব্যক্তি কোথায় কি বলতে হয় উনি জানেন সুতরাং অনুমতি পেয়ে ইসলামে প্রথমবার কোনো ব্যক্তি পবিত্র কাবা ঘরের ছাদের ওপরে দাঁড়িয়ে খোদবা দিয়েছিলেন তিনি ছিলেন হজর আব্বাস একবার হিস্ট্রি তুলে দেখুন সে সময় কাবা ঘরের উচ্চতা এখন যে উচ্চতা তো অত উচ্চ ছিল না জানাবে এব্রাহিম নবীর কাদের ওপরে দাঁড়িয়ে জানাবে ইসমাইল নবী ছাদ তৈরি করেছিলেন তাহলে কতটা উচ্চতা হতে পারে সে অরিজিনাল ফটো অনেকেই আপনারা ইউটিউবের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে দেখবেন আগে কাবা ঘরের উচ্চতা এত ছিল না যতটা এখন বর্তমান তো সুতরাং কাবা ঘরের ছাদের উপরে চড়লেন চড়ে যে খোদবা দিয়েছিলেন আরবি ভাষায় আলহামদুলিল্লাহ ইল্লাদি শর্রফ শর্রফ হাদা বে কুদুমে আবিহে মানকান বিল আমসে বেইতান আসবা কেবলাতান এইভাবে আরবিতে খোদবা আমি শুধু তার তর্জমা পড়তে চাই আমার আহ, হিন্দি বা উর্দুভাষী দর্শকদের বোঝার জন্য উর্দুতে পড়বো আর বাংলায় আপনাদের জন্য ব্যাখ্যা করব मौला अबुल फजल अब्बास खान काबे के छत पे رونق افروز ہوئے آٹھ ضلع سنساٹ ہجری کو مکہ سے کربلا روانگی کے موقع پر خانہ کعبے کی چھت پر جلوہ افروز ہو کر ارشد فرمایا معالا عباس کا پر چھدر اوپر اے کی چھوڑ چڑے یہ بولیں الہی اللہ جو نے اللہ گھر مالک اور جے یہ گھر کے سمان دان کرکا مولا حسین پتار آگمیر جنمیر مادمے یہ گھر آگے जो कल तक पत्थरों का बना एक कमरा था उनके जोहर के ज़रिए किबला हो गया नहीं कल পর্যন্ত এই প- কা- পবিত্র কাবা ঘর এর আগে আপনারা জানেন হজরত আলি আসলামের জন্মের আগে কিন্তু কাবা ঘর কেবলা ছিল না মুসলমানদের হজরত আলী আলাইসালামের জন্মের পরে কাবা ঘর মুসলমানদের কেবলা তৈরি হয়েছিল তাই উনি বলছেন মাওলা আব্বাস এই ঘর একটা পাথরের কামরা ছিল আমার پیتر মানে مانے পিতা پیتا আকার পিতার জন্মর কারণে এই نے পবিত্র گھر کے کبھی ترکابہ হবার مانے قبلہ شام مندان کروید سے اے بارے مولانبا صلی اللہ بک کو سنن اے بدترین فاجرو تم اس بیت اللہ کا راستہ نیک اور پاک لوگوں کے امام کے لیے روکتے ہو جو کہ اللہ کے تمام مخلوق سے ان سے زیادہ حقدار ہے اور اس کے اس کے سب سے زیادہ قریب ہے یعنی ইমাম হোসেন মাল্লাহুল আব্বাস আলাইসালাম হাজিদেরকে কি বলছেন ফাজির মানে তোমরা যদি মুসলমান হতে তো এইভাবে কখনো নবীর সন্তানের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য কাবা ঘরে আসতে না তাকে হত্যা করার জন্য তাই কি বলছেন ফাজির মানে তোমরা দিন থেকে দূরে চলে গেছো তোমরা আর দিনের উপরে নেই তোমরা তাকে প্রতিরোধ করছো অবরোধ করছো তার বিরুদ্ধে উঠছো যারা সবচেয়ে সম্মানিত ব্যক্তি এখন জমিনের উপরে আল্লাহ সবচেয়ে নিকটতম বন- বন্দি যারা সবচেয়ে বেশি অধিকার রাখে এই পবিত্র স্থানের তাদের জন্য এই পথ বন্ধ করার চেষ্টা করছো अगर अल्लाह का वाद हुक्म ना होता और उसके بلند اسرار نہ ہوتے اور اس کا مخلوق کو آزمائش میں ڈالنا نہ ہوتا تو یہی اللہ کا گھر خود اڑ کر میرے مولا کے پاس آ جاتا لیکن میرے قریب مولا نے خود اس کے پاس آ کر اس کو عظمت بخشی بے شک لوگ حجر اسود کو چومتے ہیں اور حجر اسود میرے مولا کے ہاتھوں کو جومتا ہے منع ایک پویتر گھر کعبہ گھور جدید چاہتے امر مولا ایک کعبہ گھر نیچے چلے آشتو অনেক ইতিহাস আছে যে এখন সমানে সমানেই মজেজা আছে হাজার আসওয়াদ সাক্ষী দিয়েছিলেন তাই হাজার আসওয়াদ যে যার চুম্বন সবাই করে সম্মান পায় তারা আমার আঁকা মাওলার হাতের চুম্বন করে সেই হাজার আসওয়াদ মনে রাখো এবারে ইমাম মাওলা আব্বাস আলাহিসাম এখানে বলছেন اللہ کی مشیت میرے مولا کی مشیت ہے اور میرے مولا کی مشیت اللہ کی مشیت میں اللہ راضی تھے ہمارا مولا راضی مانا امام حسین راضی اور امام حسین راضی تھے اللہ راضی خدا کی قسم اگر ایسا نہ ہوتا تو میں تم پر اس طرح حملہ کرتا جیسے عقاب غزمنا ہو کر اڑتا ہوا چڑیوں پر حملہ کرتا ہے تم کو بھی چیڑ پھار کر رکھ دیتا مولا عباس ہیں جو کہ ہمارے امام حسین علیہ السلامر অনুমতি পেতাম ওনার মশিয়াত মানে ওনার রাজের ওপরে আমি নিজেকে রাজি রাখি যদি ওনার অনুমতি পেতাম তো আমি যেমন বাস পাখি বা চিল অনন্ত পাখির ওপরে হামলা করে তাকে ধরে ওইভাবে আমি তোমাদের ওপরে হামলা করে তোমাদেরকে চিরে ফেলে দিতাম আব্বাসের মতো বাহাদুরের শব্দ কাবা ঘরের মধ্যে চিন্তা করুন অত হাজিদের সামনে অত শত্রুদের সামনে اور تمہیں موت کے گھاٹ اتر دیتا لیکن چونکہ میرے مولا کی مرضی نہیں ہے اسی لیے میں ایسا نہیں کر سکتا کہ اے لوگوں تمہارے عقلوں کو کیا ہو گیا کیا تم غور و فکر نہیں کرتے ایک صاف شراب صاف شراب پینے والے ہیں عزید شراب پینے والے ہیں اور دوسرے طرف حوض ایک طرف عزید شراب پینے والا ہے اور دوسرے طرف حوز کوثر کا مالک من تمہرا جارشنگ جد و ترشتہ جا کے مارتے اکبر بھیبے کو ایک دیکھیں عزید شرابی موت خور আর দ্বিতীয় দেখে তাকে কাতল করেছে যে হাউসে কৌসারের পা- পানি पान कराबे शरबत पान कराबे एक तरफ वह है जिनका घर लहो लहो लाभ और सारे जहाँ की नजासतों की आमाजगाह है और दूसरी तरफ पाकिजगी पाकिजगी अ, तरफ पाकिजगी के जहाँ और आयत कुरानिया आयत तथिर का मरकज़ है মানে একদিকে যার তোমরা কথা শুনছো তাদের মানে এজিদের বাড়ির দিকে ইশারা করে মাল আব্বাস বলছেন যে সমস্ত গান বাজনার য- যন্ত্রপাতি তার বাড়িতে সমস্ত নিজাসাতের স্থান তার বাড়ি তার কথা শুনে সেই পবিত্র আস্তানার যাদের উপরে আয়াতের তাজির নাজিল হয়েছে পবিত্রতার উপরে সাক্ষী করে তাদের উপরে হামলা করতে এসেছো তাদের উপরে অত্যাচার করতে এসেছো তারপরে যাদের উপরে ওই নাজিল হয়েছে এখানে আমি খুব সংক্ষিপ্ত বলতে চাই সময় শেষ হয়ে এসেছে আল্লাহ রসুল আল্লাহ রসুলের ইতাত করে যারা আল্লাহ রসুলের কথা হুকুমে তারা কখনো অমান্য করেনি যাদের উপরে কোরআন নাজিল হয়েছে তাদের কাতল করতে এসেছো মনে রেখো যে পাপ ভুল করেছিল তারা নবীকে কাতল করার চেষ্টা করেছিল কোরআশ তারা নিজের আশায় সম্পূর্ণ হতে পারেনি কেননা আমার পিতা আলী ছিলেন নবীর হেফাজতের জন্যে সুতরাং কোরআশ নবীকে কাতল করতে পারেনি ওইরূপ নবীর সন্তানের হেফাজত মানে হোসেনের হেফাজত আমি আব্বাস করছি আমি যতক্ষণ বেঁচে আছি আব্বাস হোসেনের কাছে কাউকে পৌঁছে দিতে না হোসেনের কাছে পৌঁছানোর শক্তি কারণ নেই মনে রেখো যদি হোসাইনকে কাতল করতে চাও তা আগে আব্বাসকে কাতল করো আর যদি আব্বাসকে কাতল করতে সক্ষম হও তারপরে হোসাইনকে কাতল করতে সক্ষম হবে আব্বাস বেঁচে থাকতে হোসাইনের নিকটে যাওয়ার যেন কেউ চেষ্টা করো না তাই কারবালার ময়দানও যখন ইমাম হোসেন আল্লাহ ইসলাম সালাম আব্বাস ছিলেন কারোর সাহস হয়নি ইমাম হোসেন আল্লাহ ইসলামের উপরে আক্রমণ করার তো ওই বাহাদুর বাপের বাহাদুর ছেলের নাম হচ্ছে আব্বাস যে হাজারো হাজির সামনে বলেছিলেন কাবা ঘরে একশো ষাট হিজড়িতে মক্কা থেকে যখন ইমাম হোসেন আলাইসালাম হজকে উমরায় পরিবর্তন করে আল্লাহর ঘর থেকে বাইরে যাচ্ছিলেন যাদের নেতৃত্ব হজ হওয়া উচিত আজ তাদেরকে মজবুর করা হয়েছিল কাবাঘর ছাড়ার জন্য তখন আব্বাস বলেছিলেন যে আব্বাস বেঁচে থাকতে হোসাইনের ওপরে কোনো আঘাত আসতে দেবো না সেই আব্বাস আলাহ ইসলামের আজ জন্ম তারিখ আব্বাস আলাহ ইসলাম আব্দুল সালে হয়ে যেভাবে দিনের রক্ষা করে গেছেন আর হকের স্বাদ দিয়ে গেছেন ওইরূপ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন দিনের রক্ষা করার শক্তি দান করে আমরা যেন সত্যের প্রতিনিধি হতে পারি হকের স্বাদ দিতে পারি নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন হোসাইনি সৈনিকের মতো কাজ করতে পারি সত্যের প্রতিনিধি হতে পারি সৎপথের প্রতীক হতে পারি এটাই হবে আমাদের সাফল্য জীবনের পরিচয় আজ সময় শেষ হয়ে এসেছে তাই আমি শুধু এতটুকু দোয়া করতে চাই যে পরওয়ার দেগার বাবুল হাওয়ায়জ হজরত আব্বাস আলাহিসামের সৎকায় আজ এই খুশির দিনে আমাদের মধ্যে যারা যে প্রকারের কষ্টে দুঃখে আছে সে দুঃখ কষ্টকে মুক্তি দান দাও যদি কেউ অসুস্থ হয়ে থাকে তো মাওলা আবুল ভাদুল আব্বাসের সাদকায় আল্লাহ তুমি তাকে শেফা দান করো আর মুন্তকিমে খুনে হুসাইন রক্ত ইমাম হুসাইন আলি ইসলাম ও কারবালার শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য যে ইমামে মেহেদি আলাহ আল্লাহ তুমি পর্দায় গায়বে বাঁচিয়ে রেখেছ আল্লাহ সেই এমামে এমা মেহদা আল ইসলামের জোহরে জলদি করো যাতে পুনরায় এই বিশ্বে শান্তি ফিরে আসে আর সঠিক বা সত্য বা সেই শান্তির দিনের প্রচার হয় যে দিন নবী করিম সাল্লাহ ইসলাম নিয়ে এসেছিলেন যে দিনের প্রচার হজরত আলী আলাহিসাম আউলা আদি আলী আলাহিসাল্লামের মাধ্যমে হয়েছিল বা যে দিনের রক্ষা করে গেছেন ইমাম হোসেন ইসলাম ও কারবালার শহীদ রামাউল্লা আবুল আব্বাস ইসলাম নিজের রক্ত দান দিয়ে সব কিছু দান দিয়ে যে ইসলামকে রক্ষা করে গেছেন আল্লাহ সেই শান্তির দিনকে বজায় রাখার জন্যে সেই শান্তিপূর্ণ দিনকে মেনে চলার জন্যে আল্লাহ রব্বুল আলমিন যুগের ইমামের জোহরে জলদি করো আর যখন ইমামের জোহর হবে আমরা যেন যুগের ইমামের সঙ্গী বা সাথী হতে পারি আল্লাহ আমাদেরকে সেই রকম হওয়ার সেইভাবে নিজেকে গড়ে তোলার তৌফিক দান করো ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ